পিস টিভি বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাত আসসালাম আলা মাল্লা নাবিয়ে বাদা সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সত্য মিথ্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করছিলাম যাতে আমরা বলছিলাম সত্য এমন একটি কাজ যা মানুষকে দুনিয়াতে সম্মানিত করে সত্য এমন একটি কর্ম যা মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় যা মানুষকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয় পক্ষান্তরে মিথ্যা এমন একটি কাজ যা মানুষকে সমাজিতে সমাজে অপমানিত করে যা মানুষকে সমাজে ঘেরিনিত করে যা মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় যা মানুষকে জাহান নামে ঠেলে দেয় যা একাধিক সহি হাদিস দ্বারা প্রমাণিত এ কারণে আল্লাহ তালা সত্য মিথ্যের বিষয়টি বিভিন্ন জায়গাতে পেশ করেছেন আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও আল্লাহ তালা অন্য জগতে বলেন অদকুর ফিল কিতাব ইব্রাহিম হে মোহাম্মদ আপনি কোরআন মাজিদে ইব্রাহিমকে স্মরণ করুন তিনি হচ্ছেন সত্যবাদী আল্লাহ তালা ইব্রাহিম আলাই ইসলামকে সত্যবাদী হিসেবে তার সামনে পেশ করবেন এই জন্য তাকে জানতে বলছেন পড়তে বলছেন সারা পৃথিবীর মানুষ ইব্রাহিম আলাই ইসলামকে করণ মাজিদে পড়ে সত্যবাদী হিসেবে দেখুক এ কথা আল্লাহ তালা বলছেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম সত্য সম্পর্কে অনেক কথা বলেছেন আমরা তার একটি বিবরণ পেশ করছিলাম আমাদের সময়ের অভাবে আমরা একটি হাদিসের কিছু অংশ বিগত পর্বে পেশ করেছি আমরা এই পর্বে হাদিসের কিছু অংশ পেশ করার চেয়ে পুরো হাদিসটি আবার পেশ করছি আপনারা শুনুন ওবাদাইবনে সমেদ রাজিয়াল্লাহ আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলাইহে ওসাল্লাম বলেছেন ইজমানুলি সিত্তানমিন আনফুসকুম আদমুল্লাকমুল জান্না তোমরা ছয়টি জিনিসের জিম্মেদারি গ্রহণ করো আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মেদারি নিলাম তার একটি হচ্ছে অসদকু এদা হাদ্দাস্তম কথা বললে সত্য কথা বলো এটা জীবনে গ্রহণ করে নাও দুই অদ্দু এজা উতুমেন্তুম আমানত রাখা হলে সময়ে প্রদান করো তাহলে জিম্মেদারি আমার জান্নাতে নিয়ে যাওয়ার তিন অফু এজা ও আত্তুম মানুষের সাথে অদা করলে তা সময়ে প্রদান করো অদা মিস হয় না যেন অদা যথাসময়ে পূর্ণ করো অদা খেলাপ করা মুনাফেকের লক্ষণ সাবধান অদা খেলাপ করে সমাজে মুনাফেক হয়েও না অদা পূর্ণ করো আমি জিম্মেদারি নিলাম জান্নাতে নিয়ে যাব চার অহফাজু ফরু জাকুম স্থানকে হেফাজতে রাখো কন্ট্রোলে রাখো অশ্লীল কাজে জড়িয়ে পড়ো না মন্দ পথে নেমে যেও না অশ্লীল কাজে জড়িয়ে পড়ে ইহকাল পরকাল হারায়ও না জিম্মেদারি আমার কিভাবে জান্নাতে নিয়ে যাব। এরপরে তিনি বললেন অকুফ আই দিয়ে কুম হাতকে সংবরণশীল করে রাখো সুযোগ হলেই হাত ব্যবহার করো না রিক্সায় উঠেছেন ভাড়া চুক্তি হয়নি নামার পরে বললেন কয় টাকা ভাড়া বলল পঞ্চাশ টাকা খেপে গিয়ে বললেন দশ টাকা ভাড়া পঞ্চাশ টাকা চাও এক থাপ্পড় মেরে দিলেন শোনন বিচারের মাঠ বড় কঠিন আবহরায়রা রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লা তুয়াদ্দুন্নাল হকু কায়মাল কেয়ামা লে আহলেহা হাত্তা ইউকাদো লে কার্নিল জালজায় মিনা শাতিল কারনায় বিচারের মাঠে মানুষের তো বিচার হবে হবেই প্রত্যেক মানুষের নির্ধারিত হক তো দিয়ে দেওয়া হবে হবেই যারা অজ্ঞান প্রাণী যার কোনো বিবেক বুদ্ধি নেই তাদেরও বিচার হবে এই কথা বলে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন একটা সিংওয়ালা ছাগল যদি একটা অসিংওয়ালা ছাগলকে গুতা মেরে থাকে আল্লাহ তালা বিচারের মাঠে অসিংওয়ালা ছাগলকে শিং দিয়ে বলবেন তুমি গুতা মেরে পরিশোধ করে নাও দেখেছেন হাত ব্যবহার করিয়েন না বিচার হবেই সাথে সাথে রাসুল সাল্লাহ আলি সাল্লাম একদিন বললেন সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে বলতে পারো তো সাহাবিগুন বললেন আমাদের যাদের টাকা পয়সা নেই সেই সবচেয়ে নিঃস্ব তখন আল্লাহ রসুল বললেন না আল মুফলিস মিন উম্মতি তি আমার উম্মাতে সবচেয়ে নিঃস্ব মানুষ হচ্ছে ওই যে বিচারের মাঠে আসবে বে সলাতিন ও সেয়ামিন ও জাকাতিন সলাত নিয়ে আসবে সেয়াম নিয়ে আসবে জাকাত নিয়ে আসবে মানে সলাত সেয়াম জাকাতের অনেক নেকি ওয়েতি কাদ সাতামা হাজা ইতিমধ্যে আরও লোক আসবে যে কারোকে গালি দিয়েছে ও কাদাফা হাজা কারো প্রতি অপবাদ লাগিয়েছে ওয়াকালা মালাহাদা কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে নিয়েছে ওয়া সাফাকা দামা হাজা কাউকে মেরেছে মেরে রক্ত প্রবাহিত করে দিয়েছে ওয়া জারা বা হাজা কাউকে থাপ্পড় মেরেছে ডালো হত্যা করেছে কাউকে থাপ্পড় মেরেছে এখন সব এসে উপস্থিত কিভাবে বিচার হবে দুনিয়াতে যদি ক্ষমা নিত তাহলে তো কোনো সমস্যাই ছিল না দুনিয়া যদি পরিশোধ করে দিত তাহলে তো দুনিয়াতে আর কোনো সমস্যাই ছিল না কিন্তু এটা রেখে এই অবস্থায় মারা গেছে এখন বিচারের মাঠে সব পাওনাদার উপস্থিত আপনি যে একটা থাপ্পড় দিয়েছেন ও এখন উপস্থিত কী দিয়ে পরিশোধ হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে তাকে তার নেকি থেকে দেওয়া হবে মিন হাসানাতেহি তার মায়ের কারণে তার হাত ব্যবহারের কারণে তাকে নেকি প্রদান করা হবে এই লোকের নেকি থেকে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ফাইন ফানিয়াত হাসানাত যদি এখনো নেকি শেষ হয়ে যায় আর পাওনাদার বাকি থাকে তাহলে কি হবে এখনো পাওনাদার বাকি আছে কিন্তু নেকি শেষ হয়ে গেছে আল্লাহ রাসুল বলছেন ওখে যাত খাতায় হুম এদের সবার পাপ নেওয়া হবে তোরে হাত আলাইহে সব পাপগুলি এর উপরে চাপিয়ে দেওয়া হবে সোম্মা তোরে হাফিন নারে এই লোকটাকে জাহান নামে নিক্ষেপ করা হবে হয়তোবা তাদের নেকি বেশি হয়ে গেল পাপ কমে গেল এর কারণে তাদের জান্নাত হয়ে যাবে কিন্তু এ লোকটা জাহান নামে চলে যাবে এটাই হলো বিচারের মাঠের একটা বিচারের পদ্ধতি এবং এই ব্যক্তি হলো সবচেয়ে বড় নিঃস্ব ব্যক্তি বিচারের মাঠে দুই ধরনের পদ্ধতিতে হাত অপমান করবে একটা নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে আর একটা হাতি বিচারের মাঠে কথা বলবে যে আপনি কাকে কাকে মেরেছেন ওটা তো আমরা এক পর্যায়ে অবিচ্ছেদ্য সাক্ষী হতে সাবধান ওই বিষয়ে বিস্তারিত পেশ করেছি হাত খুব বিপজ্জনক বস্তু আপনার জীবনের সব কর্মের কথা হাতে বলে দিবে তাই আল্লাহ রসুল বললেন তোমরা হাতকে সংবরণশীল করে রাখো ইচ্ছা হলে হাতকে ব্যবহার করো না এরপরে আল্লাহ রসুল বললেন অ ঘুষ আবসারাকম তোমরা তোমাদের চক্ষুকে নিচু করো সম্মানিত দর্শক মণ্ডলী সম্মানিত দিনী ভাই বোনেরা এখানে একটি গুরুত্বপূর্ণ কথা পেশ করা হয়েছে যে আল্লাহর রাসুল বলছেন তোমরা চক্ষুকে নিচু করো আমি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম ছয়টি জিনিসের ব্যাপারে জিম্মেদারি নিতে বলেছেন আমাদেরকে তারপরে তিনি বলেছেন যে বাকিটুকু আমার আমি তোমাদেরকে তখন জান্নাতে নিয়ে যাব তার শেষে তিনি বললেন চক্ষু নিচু করো যে কথা আল্লাহ বলেছেন যে কথা আল্লাহর নবী বলেছেন আল্লাহ তালা পুরুষকেও বলেছেন নারীকেও বলেছেন আল্লাহ তালা পুরুষকে বলেছেন যে তোমরা চক্ষু নিচু করো আল্লাহ তালা নারীকে বলেছেন তোমরা চক্ষু নিচু করে চলো তোমরা তোমাদের শরীরে কাপড় দিয়ে নিজেকে আবৃত করে রাস্তায় চলো এটা আল্লাহর আদেশ রাসুল সাল্লাহ আলি সাল্লাম অত্র হাদিসে বলেছেন যে তোমরা চক্ষু নিচু করো একদা সাহাবিগণ রাস্তায় বসার অনুমতি চাইলেন তখন আল্লাহ রসুল অনুমতি দিচ্ছেন না সাহাবিগণ বললেন না আমাদের খুব প্রয়োজন আমাদের রাস্তায় বসার অনুমতি দেন তখন আল্লাহ রসুল বললেন হ্যাঁ রাস্তায় বসতে অনুমতি দিব তবে কয়েকটা জিনিস জরুরিভাবে পালন করতে হবে তার একটি হচ্ছে যে মানুষ সালাম দিলে উত্তর দিতে হবে তাহলে রাস্তায় বসতে পারো দুই মানুষ যদি পথ জানতে চায় কোন পথে মানুষ যাবে যেতে চাচ্ছে এই পথ যদি দেখাতে সহযোগিতা করো তাহলে রাস্তায় বসতে দেওয়ার অনুমতি দেওয়া যায় তিন চক্ষু নিচু করে বসতে হবে চক্ষু নিচু করে থাকতে হবে যদি চক্ষু নিচু করে থাকতে পারো রাস্তাতে বিভিন্ন ধরনের পুরুষ বিভিন্ন ধরনের নারী চলবে ইচ্ছা হলে তুমি চোখ ব্যবহার করবা এই অনুমতি নেই যদি এটা করতে পারো তাহলে আমি রাস্তায় বসার অনুমতি দিতে পারি সাহাবিগণ রাস্তায় বসার অনুমতি চাইলে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বেশ কিছু কথা পেশ করলেন তার একটি হচ্ছে রাস্তায় বসে থাকলে চক্ষু নিচু করে থাকতে হবে রাস্তায় চললে চক্ষু দিয়ে রাস্তা দেখবেন কিন্তু কোন নারী কিভাবে চলছে কে কিভাবে চলছে এটুকু আপনার জানার বুঝার প্রয়োজন নেই সম্মানিত দিনী ভাই ও বোনেরা চক্ষু নিচু করার বিষয়টি বলতে গিয়ে আবারও বলছি রাসুল সাল্লাহ আলি সাল্লাম একদা বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই ফালাসাত ওয়ুনিন তিন শ্রেণীর চক্ষু রয়েছে কাদা হারাম আল্লাহ আলাইহিম নার যাদের প্রতি জাহান্নাম হারাম যারা কখনো জাহান্নামে যাবে না মানে জান্নাতে যাবে সমন্বিত দর্শক মণ্ডলী আমরা কিছুক্ষণ সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ এ বিষয়ে গুরুত্বপূর্ণ কথা হবে আসসালামু আলাইকুম রহমত Shwarik Zakir Naik. I am Vikra Naik. My name is Rushita Naik. You are the best of people. He voice for mankind, enjoying what they like, and forbidding what they love, and believing in Allah. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنحون عن المنكر وتؤمنون بالله. Shwarik. prayer, my sacrifice, my life, and my death are all for Allah, sustainer of the world.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 থেকে আপনারা পিস টিভির সামনে বসে গুরুত্বপূর্ণ কথা শুনছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি জাজাকুমুল্লা খায়ের আমরা সত্য মিথ্যার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করতে গিয়ে একটা হাদিসে ছয়টি কথা আল্লাহ রসুল বলেছেন তার শেষ কথাটি ছিল চক্ষু নিচু করা চক্ষু নিচু করার বিষয়ে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই তার জন্য জাহান্নাম হারাম ও জাহান্নামে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বাকাত মিন খাসিয়াতিল্লা ওই চক্ষু যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে ওই চক্ষু জান্নাতে যাবে দুই হারাসাত ফিসাবিল্লা ওই চক্ষু যেই চক্ষু আল্লাহ রাস্তায় পাহারা দেয় আল্লাহর পথে থাকে এই চক্ষু জান্নাতে যাবে এরপরে যেটা আল্লাহ রসুল বললেন সেটা হচ্ছে ঘাসাতান মাহারে মিল্লা যে চক্ষু বেগানা নারীকে দেখে অপর নারীকে দেখে নিচু হয়ে যায় ওই চক্ষু জান্নাতে যাবেই সম্মানিত দর্শক মণ্ডলী বিশেষভাবে আমার দিনই ভাইদেরকে বলতে চাচ্ছি দেখুন বিষয়টি এটা মূলত পুরুষদেরকেই বলা হয়েছে চক্ষু নিচু করার বিষয়টি পর্দার বিষয়টি শুধু নারীর সামনে পেশ করা হয়েছে নারীকে লক্ষ্য করে কথা নয় পর্দার বিষয়টি পুরুষকে আল্লাহ তালা যথাযথভাবে বলেছেন আল্লাহ তালা কোরআন মাজিদে বলেছেন পুরুষ তোমরা চক্ষু নিচু করো রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রাস্তায় বসে থাকলে চক্ষু নিচু করে রাখতে হবে এখানে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যেসব পুরুষ চক্ষু নিচু করে অপর নারীকে দেখে ও জান্নাতে যাবেই অপর নারীকে দেখা থেকে একটু বিরত থাকার চেষ্টা করুন আমি আপনাদেরকে মধ্যখানে আর একটু কথা বলতে চাচ্ছি যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম একথাও বলেছেন এক জিজ্ঞাসার উত্তরে জিজ্ঞাসা ছিল আল্লাহ রসুল হঠাৎ যদি কোনো নারীর ওপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম তাকে বললেন চক্ষু ফিরিয়ে নিবা বর্ণনাকারী বলছেন ফা আমারানি আন আনসারে ফাবাসারি আল্লাহ রসুল আমাকে আদেশ করলেন যে আমি চক্ষু ফিরিয়ে নিব মুখ ফিরিয়ে নিব তাহলে আপনাদের সামনে এখানে আমরা তিনটি হাদিস পেশ করে একটি কথা বলতে চাই এক আল্লাহ রসুল বললেন চক্ষু নিচু করো অপর নারীকে দেখে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব বিষয়টি আমার দুই আল্লাহ রসুল বললেন যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে তার এক শ্রেণীর মানুষ চক্ষু নিচু করে যারা অপর নারী বেগানা নারীকে দেখে তিন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যে হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে চক্ষু ফিরিয়ে নেও চার রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন রাস্তায় বসলে চক্ষু নিচু করতে হবে এবার আপনাদের বলি আপনাদের মোবাইলের কি হবে মোবাইলের মাধ্যমে যে দিন রাত নগ্ন অর্ধনগ্ন মেয়েকে দেখছেন দিয়ে চোখ জুড়াচ্ছেন এর ফল কি হবে আল্লাহ কি হবে যুবক তোমার অবস্থা কি হবে দেশবাসী পৃথিবীর মুসলমানের অবস্থা সাথে সাথে টিভিতে নারী পুরুষ চাচা খালা ফুফু মা বোন দোলাভাই ভগ্নিপতি একবারে সারা পরিবার মিলে দিন রাত পতিতালয়ের মেয়েকে দেখছি দিয়ে চক্ষু জোড়াচ্ছি কলিজা ঠান্ডা করছি বিশ্বাস করুন নওয়াজবিল্লাহমিন জালেক এই রং মাখানো পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনা যায় না ভুল হিসাব জান্নাতের অত দামি মেয়েকে ভোগ করতে হলে এই নীতি পরিহার করতে হবে জরুরি ভিত্তিতে রং মাখানো পতিতালয়ের মেয়েদেরকে দিন রাত টিভিতে দর্শন করে মোবাইলে দেখে চক্ষু জড়িয়ে চক্ষু ঠান্ডা করে ওই জান্নাত কিনার কোনো প্রশ্নই আসে না যে জান্নাতের ব্যাপারে আল্লাহ বলেছেন যে জান্নাতের ব্যাপারে নবী বলেছেন সংক্ষিপ্ত একটু আল্লাহ তালা বলছেন জান্নাতে আমি এত উন্নত মানের নারী রেখেছি যাদেরকে কোনো পুরুষ কোনো দিন জিন কোনোদিন স্পর্শ করেনি তারা এমন নারী যাদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি যাদেরকে পুরুষ কোনোদিন মানুষ কোনোদিন স্পর্শ করেনি আল্লাহ তালা বলছেন ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা আল্লাহ তালা বলেন জান্নাতের নারী ওরা এত নরম ওরা এত নরম ওরা এত নরম ডিমের মধ্যে যে সাদা পদার্থ থাকে এই পদার্থ যেমন নরম জান্নাতের নারীরা তেমন নরম শুনুন আল্লাহ রাসুল বলেন আল্লাহ তালা বলেছেন হাদিসে কুদ্সি আদাত্তলেহিনা আমি আমার ভালো বান্দাদের জন্য এমন কিছু রেখেছি চোখ কোনোদিন দেখেনি এমন কিছু রেখেছি কান কোনোদিন শোনেনি এমন কিছু রেখেছি অন্তর কোনোদিন ভাবতেও পারেনি জান্নাতের নারী এমন নারী যা মানুষের চোখ কোনোদিন দেখেনি এমন নারী যা মানুষের কান কোনোদিন শোনেনি এমন নারী যা মানুষের অন্তর কোনোদিন ভাবতে পারবে না কেয়ামত পর্যন্ত নয় পৃথিবীতে নারী যতই সুন্দরী হোক না কেন যতই উন্নত মানের পোশাক পরে বিউটি পার্লারে সেজে জাতির সামনে আসুক না কেন জান্নাতের নারী এমন নারী যে নারী সম্পর্কে মানুষ অন্তরে ভাবতেই পারে না আল্লাহ রসুল বলেছেন তাদের কোনো দিন নাকে শিকান আসবে না তাদের কোনো দিন পেশাব হবে না তাদের কোনো দিন পায়খানার প্রয়োজন হবে না তাদের কোনো দিন শরীরে ময়লা হবে না তাদের কোনো দিন কাপড় অপরিষ্কার হবে না তাদের কোনো দিন ঋতু হবে না তারা সব সময় ষোলো আঠারো বছর মেয়েরা যেমন আমরা অনুমান করি ঠিক এই গতি নীতিতে তারা জান্নাতে থাকবে সম্মানিত দর্শক মণ্ডলী সম্মানিত দিনী ভাই যুবক তোমরা মনে রেখো এই মোবাইলের মাধ্যমে টিভির মাধ্যমে এই পতিতালয়ের নগ্ন নারীকে দেখে চোখ জড়িয়ে কলিজা ঠান্ডা করে জান্নাতের এই নারীদের ভোগ করার পরিকল্পনা কখনো করো না জান্নাতের অনাবিল শান্তি গ্রহণ করতে চাইলে এই অপছন্দ কর্ম জরুরি ভিত্তিতে পরিহার করতে হবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করে বলছি দেখুন এই নীতি এই কর্ম জরুরি ভিত্তিতে পরিহার করুন যা একান্ত জরুরি ছাড়তেই হবে এর বিকল্প কোনো পথ নেই জান্নাত যদি ভোগ করতে চান জান্নাতের নারী যদি ভোগ করতে চান তাহলে চক্ষু নিচু করতেই হবে আবু সায়েদ খুদরি রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন ওয়াইলুন লেমাই ইহাদ দেশ ফাই এক দেব লে ইদহাকা বেহিল কৌমা ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহু রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য ধ্বংস সুনিশ্চিত ওই ব্যক্তির জন্য ধ্বংস সুনিশ্চিত যে ব্যক্তি কথা বললে মিথ্যা কথা বলে কেন এ দিয়েও মানুষকে হাসাতে চাই মানুষকে খুশি করতে চাই নওয়াজুবিল্লাহমিন জালেক বাক্যটি হিসেব করেছেন কি মানুষকে খুশি করার জন্য যে হাসাই তার জন্য ধ্বংস তার জন্য ধ্বংস তার জন্য ধ্বংস কথাটি রাসুল সাল্লা সাল্লাম তিনবার বললেন যে কেউ যদি কাউকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে তাহলে তার জন্য ধ্বংস সুনিশ্চিত এমনিতেই রাসুল সাল্লাহ আলি সাল্লাম হাসা কাজটাকে অপছন্দ করেছেন তিনি মুচকি হেসে মানুষের সাথে কথা বলতেন এটা হলো মানুষের একটা সুন্দর বৈশিষ্ট্য যখন তখন আপনি খিলখিল করে হাসবেন আর এমন কথা বলা হবে যাতে মানুষ একবারে অট্ট হাসি দিবে এটা জায়জ নয় আর যে হাসাচ্ছে তার জন্য তো ধ্বংস সুনিশ্চিত তার জন্য এইভাবে হাসানোর জন্য ফলাফল পরকালে অতীব ভয়াবহ আবু হরাই আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম একদা বললেন যে মাই এক আন্নি খামসা কালেমাতিন কে আমার কাছে পাঁচটা কথা নিবে সেইগুলির প্রতি আমল করবে ইয়ল্লেমো মাই ইয়া না অথবা এই পাঁচটি কথা শিখিয়ে দিব ওই লোককে যে লোক এই কথা পাঁচটি মেনে চলবে তখন আবহরেরা রাজি আল্লাহ তালানহ বললেন আনা এরসল হ্যাঁ রসল আমি আমি এই কথাগুলি মেনে চলতে প্রস্তুত আপনি আমাকে শিখিয়ে দেন তখন আবু হরেরা রাজি আল্লাহ তালানহর এই কাঁধে হা দিয়ে রাসুল সাল্লাহ আলি সাল্লাম এই পাঁচটি কথা গুনে তাকে শিখিয়ে দিলেন তার একটি হচ্ছে ইত্তাকিল মাহারেমা তা কোন না সে হারাম থেকে বেঁচে থাকো সবচেয়ে বড় আবেদ হয়ে যাওয়া পরহেজগার ইরজাবে বেমা কাসাম আল্লাহ তখন আগনান নাস আল্লাহ যেটা দিয়েছে তাতেই খুশি হয়ে যাও তুমি সবচেয়ে বড় ধনী এরপরে আল্লাহ রসুল বললেন অহাসেন লেজারেকা তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসতে শিখো প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো তখন মেনান তাহলে তুমি খাঁটি মুমিন হয়ে যাওয়া আমরা প্রতিবেশীর কথাটি বলবো চার আল্লাহ রসুল বললেন তুই বলে আকিকা মা তুই বলে নাফসেক তুমি তোমার জন্য যেটা ভালোবাসো আর একজনের জন্য সেটা ভালোবাসো তাহলে তুমি একজন খাঁটি মুসলিম হয়ে যাবা এরপরে পঞ্চম বাক্যটি আল্লাহ রসুল যেটি বললেন সেটা হলো এই যে অলা তুকসির জেহেকা ফাইনা কাসরাতা জেহেকে তুল কালবা বেশি হাসো না বেশি হাসলে অন্তর মরে যায় অন্তর ধ্বংস হয়ে যায় বেশি হাসলে পরেজগারিতা হারিয়ে যায় বেশি হাসলে মিথ্যে কথা চেপে ধরে অতএব মিথ্যে কথা থেকে বেঁচে থাকুন ধ্বংস ধ্বংস মিথ্যাবাতিদের জন্য মিথ্যে কথা বলে যে মানুষকে হাসায় তার জন্য ধ্বংস হাসলে অন্তর মরে যায় সেখানে পরেজগারিতা থাকে না সমন্বিত দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে মিথ্যে থেকে বাঁচার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি জীবনের সর্বক্ষেত্রে সত্য কথা গ্রহণ করার জন্য অনুরোধ করছি যার ফলাফল হলো জান্নাত আর মিথ্যার ফলাফল হলো জাহান্নাম আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ আমিন এ বলে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম সুহানাক আল্লাহম আবহামদেকা আশাহাদ আল্লাহ ইল্লান তাস্তাক ফের বিলেক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবাদত আমল করলেই কি হয়ে যায় ভাবেন কি যা কিছু করছেন তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্ত পূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় বুঝুন সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান প্রতি শনিবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা শত্রুকে জয় করুন ঘৃণা এবং শত্রুতার মাঝে শত্রুকে জয় করার কৌশল আমাদের দয়ালু আল্লাহ তাআলা বলে দিয়েছেন পবিত্র কোরআনে সুরা ফুসিলাত সুরা নম্বর একচল্লিশ আয়াত নম্বর চৌত্রিশ হে নবী ভালো আর মন্দ কখনো এক হতে পারে না তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো তাহলে তুমি দেখবে যে যারা তোমার বিরোধিতা করে তারা তোমার পরম বন্ধু হয়ে গেছে শত্রুকে পরাজিত না করে বরং জয় করুন তাদের হৃদয় এবং মনকে জয় করুন বাংলা মানবতার সমাধান